জন্য যাহার নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ ইসাদ করেছেন ফামান মাদুল আহমিমান কাজাবা আল্লাহ কে ওই সব লোকদের চাইতে বড় জালেম হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে যারা আল্লাহ মিথ্যা করে আল্লাহ পাখির উপরে মানে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা যা আল্লাহ রবুল আলমিন বলেননি কোরআনে কেরিমে তা বলা যেমন আল্লাহ পাকের স্ত্রী আর সন্তান আছে আল্লাহ বলেননি বড় স্বীকার করেছেন কেউ যদি বলে যেমন আরবের মুশ্রিকরা বলুন খ্রিস্টানরা বলেন যে ঈশা ইসলাম আল্লাহর বলুন মুশ্রিকরা বলতো যে ফেরিস্তা আল্লাহ পক্ষে মেয়ে এটা হচ্ছে একটা উদাহরণ কিন্তু এতেই সীমিত নয় কারণ এখানে শুধু এক দুটি কথা বলার জন্য আর নয় বরং এইরকম যতই কথা আল্লাহ পাক সম্পর্কে হবে যা মিথ্যা করা কেরিমে নেই রসগোল্লাহ হাদিসে নেই কেউ যদি এসব বিশ্বাস রাখে অথবা বলে তো সে হচ্ছে সবচেয়ে বড় জালেন যেমন আজকাল লোক আল্লাহ পাকের শরীর আল্লাহ পাকার একাই পৃথিবী নিয়ন্ত্রণ করেন না গজ কুতু বলি আউলিয়া আফতাব আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে আছেন আছেন এই আকিদায় হ্যাঁ এই মন্দিরের মধ্যে মাদার মধ্যে এটা আল্লাহ সম্পর্কে কথা বলে ওর চাইতে বড় উদাহরণ কেউ পেতে পারে যে কাজা হওয়া আল্লাহ সম্পর্কে বিচার করবো এবং সত্যকে মিথ্যা মনে করি সত্যকে অস্বীকার কাজা মানে মিথ্যা মনে করা মানে অস্বীকার করা নিশ্চিত সত্য সত্য হচ্ছে আল্লাহ পাকের দিন দিন হাম যাতে আল্লাহ করা গিয়ে আমার মায়ের বলছে কয়েলে যে আস্তালা রসুল মোতামত দিন হাম সত্য দিন তো আল্লাহ প্রদত্ত দিন যা কোরআন এবং সহি হাদিস এর কোন কিছুকে যদি কেউ অস্বীকার করে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলার অন্তর্ভুক্ত যেমন আল্লাহ পাক একাই নিয়ন্ত্রণ করেন না একাই দেন না আল্লাহ পাক শুধু দুয়া শুনেন না বলি আমি অসুবিধা দিতে পারি লোক ভালো হতে পারে বালা পশু দূর করতে আর ছেলে মেয়ে নিতে পারে দরকার গেলে পাওয়া যায় আল্লাহ সম্পর্কে আল্লাহ কুদরত পেয়েছে আল্লাহ একক একক এই সম্পর্কে মিথ্যা কথা শিব সবচেয়ে বড় মিথ্যা কথা বলা আল্লাহর পার্টনার আছে শরীর এইরকমই আল্লাহ রবুল আলমী সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে আল্লাহ যা কোরআন এবং হাদিসে বলেননি এইরকম কোন ভিত্তিহীন ফতোয়া কোরআন এবং হাদিস বিরোধী ফতোয়া দলের নেই কিন্তু বড়রা বলেছেন এই সমস্ত গুলি সামনে এক কথায় কোরআন সন্ন্যায় যার নেই আল্লাহ নাজের কিন্তু বিধানে যার নেই তা যদি কেউ বলে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জানে সত্যকে সত্য সমাগত হওয়ার পর কিন্তু যা যখন চলে এসেছে সত্যে সত্য আসার পরে তখন জানতো না ইসলাম জানতো না জানতে পেরেছে তাদের কাছে এসে গেছে তারপরে যদি মিথ্যা মনে করে অস্বীকার করে তার সবচেয়ে বড় কারণ আর এখানে জাহান নামা চলেন কাকরি জাহান নামে কি কাকেরদের জন্য বাসস্থান নেই মানে এরা হচ্ছে কাকের মুশ্রিক আর এদের জন্য জাহান্নাম হচ্ছে বাসস্থান মাস্তবান হচ্ছে বাসস্থান আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে আগমন করেছেন সত্যকে নিয়ে কি আগমন করেছেন সত্যকে নিয়ে এসেছেন মানব জাতির কাছে ওয়া সাদাকা আর যে ব্যক্তি তা বিশ্বাস করেছে হ্যাঁ, তাকে সত্য মনে করেছে তার প্রতি ইমান নিয়ে এসেছে সত্তা পাবে সে কি যদি এক ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় তাহলে প্রথম ব্যক্তি বলতে হবে সাল্লাহ সাল্লাম যখন প্রথম সত্যকে নিয়ে আসলেন প্রথম ব্যক্তি যে ইমান নিয়ে আসলেন তার কথা বলতে হবে আর যদি বলা হয় যে যেই ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম বিশ্বাস করলো তার মানে প্রত্যেক মমিন মুসলিম আর প্রথম কাতারে সারাবাইকরামগণ আর তারপরে যুগে যুগে যত মমিন মুসলিম বিশ্বাসীকে এই আয়াতের অন্তর্ভুক্ত তাই না এই দুটি তফসিল করা হয়েছে একদিন হাস তফসিল হচ্ছে অল্লাজি যে আপনি আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে আগমন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অসান্তাভাবে এবং যে তাকে বিশ্বাস করেছি তার এই সত্যকে তার এই দাওয়াতকে বিশ্বাস করেছি বলেছেন আল্লাহ আর যদি আর অর্থ ব্যাপক রাখা যায় তাহলে বেশি ভালো সবাই সঙ্গে সর্বপ্রথম বিশ্বাস করেছেন আবাদা সিদ্দিকী আল্লাহ কিন্তু তারপরে যে কোনো মনে মুসলিম কেমন পর্যন্ত বিশ্বাস করবে অস্তান্তা পাবে কিন্তু তারা সামনে আর যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহামকে সত্য মনে করলো বিশ্বাস করলো যে তিনি জানিয়েছেন তা আল্লাহ পক্ষ থেকে ছিল সত্য উলাই কামন মোত্তাপন এরাই তো আল্লাহ এরাই তো সংযত এরাই হচ্ছে পরিষ্কার আল্লাহ তাকুয়ার সার্টিফিকেট কে এই ক্ষেত্রে একটি কথা শুধু বললেন যে ব্যক্তি মোহাম্মদ যিনি সত্যকে নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করবেন তাকে বিশ্বাস করবে মানে তিনি যা বলেছেন যা করেছেন যা কোরআনের আকারে নিয়ে এসেছেন যা তিনি হাদিসের আকারে পেশ করেছেন রেখে গেছেন তা বিশ্বাস করবে সে হচ্ছে মোত্তাকি আর যে ব্যক্তি বিশ্বাস করবে সে সেই মোতাবেক কাজ করবে এমন কারণে আপনি বিশ্বাস করে আর উল্টো কাজ করেন কখন হইতে পারে না আপনি বিশ্বাস করেন যে আমার মা তার মায়ের কদর করেন না আপনি বিয়াদ আপনি আল্লাহ পাবেন না আমার মান পাবেন না পারবেন না তাহলে যেখানে আপনি বিশ্বাস করেছেন তাহলে সে বিশ্বাস মোতাবেক আপনি জীবন যাপন করবেন সত্যিকার অর্থ মমিন হবেন আর সেই হচ্ছে মুক্তি তাই আল্লাহ হচ্ছে গোলাই কামল মুক্তাকন তারাই হচ্ছে মুক্তি সংযত বা মুক্ত তারাই আল্লাহ তারাই করে যান তাদের আল্লাহ নিকটে তাদের ইচ্ছা মতো যাওয়া এমন নয় যে আল্লাহর ইচ্ছা মতো দেওয়া হবে আপনার ইচ্ছা মতো দেওয়া হবে যদি আপনি মোত্তাকিদের দলে সামিল হতে পারেন তারা রসুল্লাহ সাল্লামের আনিত বিধানকে বিশ্বাস করেছে তার বাস্তবায়ন করেছে আর এই হচ্ছে সৎকর্মশীলদের প্রতিদান বদলা সৎকর্মশীল মোহসেনদের আল্লাহ পাকে বদলা রেখেছে মোহসেনী যারা নিষ্ঠার সাথে আল্লাহ রব্বুল আলমের এবাদত বন্দী করে আল্লাহর দিন মেনে চলেছে একটি অর্থ মোহসেনের এসানের জন্য নিষ্ঠার সাথে এখলাসের সাথে যেন আল্লাহকে সে দেখছে এইরকম আন্তরিকতার সাথে ইবাদত আর যদি এতটুকু না হয় কমপক্ষে নবিসাল্লাম বলেছেন যে আল্লাহ সবসময় তাকে দেখছেন তোমাকে দেখছেন এই বিশ্বাস সুতরাং এই ব্যক্তি মনে করবে যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন শুধু মসজিদেই নয় বাড়িতেও হাটে বাজারেও ব্যবসা বাণিজ্যেও চাকরিতে ডিউটিতেও সেই ব্যক্তি কখনো আল্লাহ নষ্ট করবে গোনা করে না মানুষের নষ্ট করবে হ্যাঁ, চুরি করে হ্যাঁ, তার কিছু ক্ষয়ক্ষতি করে না কখনো করবে না শ্রেণীদের জন্য আল্লাহ প্রবুল আলমী তাদের ইচ্ছা মতো রেখেছেন নিয়ামত জানাতে মুসলিম আরেকটি অর্থ হচ্ছে সৎকর্মশীল সৎকর্মশীল যারা ভালো কাজ করে তারা মুসলিম মানুষের তাদের জন্য এই জান্নাতের আল্লাহ যাতে করে আল্লাহ মুছে দেন কাফারা মানে মোচন করে দাও মুছে দাও তাকফিরু মানে গোনা মোচন করে দাও মুছে দাও যাতে করে আল্লাহ মুছে দেন তাদের আসবাহী আমি ওই খারাপ আমলগুলি যে খারাপ কাজগুলি করেছে সেই গুনাহগুলিকে আল্লাহ মুছে দিতে চান ওয়াইসি আহমাজের আমন তাদের আল্লাহ পাক পুরস্কার দিতে চান বদলা দিতে চান বে আনসানিল্লাহি কামি আমালুন তাদের যে ভালো আমলগুলি ভালো কর্মগুলি করতো না তাহলে ভালো কর্মগুলি আল্লাহ নষ্ট করবেন না এই মতটা নিবেন আল্লাহ বিরুদ্ধে তাদের ভালো আমলের আল্লাহ বদলা দেবেন আর যে গোনাগুলি করেছে সেগুলিকে আল্লাহ পাক মুছে দেবেন আল্লাহ পাক আলমিন তারপরে একমাত্র আল্লাহ মানুষের জন্য যথেষ্ট সুতরাং তাকেই ভয় করা উচিত আর কোন কাউকে ভয় করা উচিত নয় আর আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা যে শিল্প আল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা প্রাকৃতিক ভয় নয় এক হচ্ছে প্রাকৃতিক ভয় আমরা মানে সাপকে ভয় ভয় করি না করি না সাপকে তো প্রসারে ভয় করেছে না করেন লাঠিটা আবার ফেলতে বললেন আর যখন লাঠি ফেললেন তখন সাপ হয়ে একবারে লাভ দিয়ে দৌড়িয়েছে তখন মোসা আলি সালাম কি করেছিলেন আল্লাহ কোরআনে এবার নোয়াল্লাহ মতো বিরাট নোয়াল্লাহ কেউ আসতে দেয় এখন পালাতে শুরু করলেন যে একটু ঘুরেও দেখেন দেখি কি হয়েছে আমার একটু লাঠি ছিল ঘুরে দেখার প্রস্তুত এটা কি না এটা প্রাকৃতিক ভয় প্রাকৃতিক ভয় ছিল না বান থেকে আগুন থেকে ভয় পাবো আগুনটা হাত দিলাম আগুন লাগলে পালাবেন আগুন তো ভয় করে নিশ্চয়ই তাহলে গাড়ি একটা দ্রুত আসছে আপনি ভয় করছেন সেই জন্য দৌড় দিচ্ছেন বাবা তোমার গেলেন না থেমে গেলেন রোড পার করবো না এগুলো প্রাকৃতিক ভয় এগুলো শীত নাই শীত হচ্ছে এই প্রাকৃতিক ভয় ছাড়া অন্য ভয় যেমন দেবদেবী ভয় গঠিত তাদের কোন হিন্দু মুসলমান রয়েছে আর মুসলমান হওয়ার পরে চিন্তা করছে মুসলমানদের কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট দেখলে অভিশাপ পেয়ে যাবে একজন কবল পূজারি কবল পূজা শিব থেকে কবল করবে কিন্তু তারপরে সে পেরেশান চিন্তায় দুর্বল ইমান দুর্বল মান নিয়ে তো করেছে ছেড়ে যাওয়া যেটা তুমি সাধারণ দিক কিন্তু খাওয়া বাবা নারাজ হয়ে গেলে কি যে হয় শাহজালাল বাবা নারাজ যদি আটকে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে কি যে হয় পঞ্চমালা মুশকিল আসে হঠাৎ করে আল্লাহ কখন পরীক্ষা দিতে ছেলে মারা গেল আর ওই সময়টাই হেদায়াত পেয়েছে সে ওই আটপসি যাওয়া ছেড়েছে আর এই একদিনে শিল্পী একদিন আরো বন্ধু ফিরে বন্ধু ফিরে গেল মুসলিম পেয়ে গেল এই মানুষেরা ঠিকই বলে আমি তো বলি করেছি এটা আটপসি বাবার মায়ের করেছে আমার ছেলেটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে শিল্প এটা হচ্ছে শিল্প এটা হচ্ছে শিল্প এইরকমই শিল্প হচ্ছে যে মানুষ জীবিত মানুষকে ভয় বা কখনো শিল্প পেতে পারে বহু সময় শিল্প পেতে পারে যেমন আপনার মধ্যে বলছে তার তুই বেশি নামাজ নামাজ করছি না নামাজ দেখবি নামাজ মসজিদ নামাজ করতে আর গেলে তো সারা সারা এটা বাঁচাবার ভয়ে নামাজ নামাজ বাদ শিল্প তাদের প্রাকৃতিক ভয় নয় প্রাকৃতিক ভয় ছাড়া কোনো ভয় লাভের মালিক ক্ষতির মালিক হায়াতের মালিক মহের মালিক এখন পাবো যদি আপনাকে বলেন যে দেখো এসব কথা কবিদের কথা বলছো এই শীত শীত বলছে এগুলো কিন্তু কিন্তু দুশ্মন বেড়ে যাচ্ছে তোমাকে কখন বেড়ে যদি এসে ভয় বিয়ে যান তাহলে মনে করলেন যে আমার প্রাণ তাদের হাতে আছে আর তাদেরকে রাজি রাখলে আমার বয়স বাড়বে আর আমি বেশি দিন শহীদ সালামত বেঁচে থাকতে পারবো ভালো এটা ছিল আপনার ইমান যদি মজবুত থাকে যে হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কোন শত্রু এক মিনিট হায়াত বাড়িয়ে দিতে পারেন আর এক মিনিট কমিয়েও দিতে পারেন মত আছে আপনার শনিবেলা শুক্রবার আজকে মতে যাবে মত আছে আসর পরে আর এখন মত হবে কখন হবে কোন সুখে আল্লাহ মনে করেন না মানুষ কেনাজ করলে মানুষের হাতে মানুষ মেরে দিবে এটা এরকম না করলে এরকম না আর আল্লাহ কাকুল আলমিন একমাত্র তাকে ভয় করতে বলেছেন আল্লাহ বলছেন আরে আল্লাহকে তাকে হাত আল্লাহ পাকে তার বান্দার জন্য যথেষ্ট নয় একা আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট মানে এই তার বান্দা খাস বান্দা না যে কোনো বান্দাকে উদ্দেশ্য করা হয়েছে এই ক্ষেত্রে তার সে কারণ দুটি প্রস্তুত করেছে একটি প্রস্তুত হচ্ছে এই বান্দা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সম্পর্কে তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহকে তার বান্দা মোহাম্মদের জন্য যথেষ্ট নয় মোহাম্মদ আল্লাহ হেফাজত করবেন আবু জাল আবু লাল কিছুই করতে পারবেন তেরো বছর ধরে তাদের মাঝে থাকলেন কখনো তো বাদ পাবল আর যেই দিন তারা মারার জন্য আল্লাহ কিভাবে সেখান থেকে উদ্ধার করে দিলেন আর ইসলাম আপনি কাউকে নাম দেন আল্লাহকে বান্ধার জন্য তার বান্ধার জন্য যথেষ্ট নন হেফাজতের ক্ষেত্রে যথেষ্ট মৌসা আলি সাল্লামকে দেখতে এই মৌসাকে শুধু মারা যাবে এর হাতে রাজত্ব ধ্বংস হবে হ্যাঁ স্বপ্ন দেখেছে মানুষ বিদ্যা করেছে নবী সেটা বলেছেন সুতরাং সে কত সন্তানকে ফেলেছে পেরেছে কত ছেলে সন্তান বানিয়ে পেতে এই মূষাকে মারার হাজার হাজার মারলো কিন্তু মূষাকে মারল হ্যাঁ আল্লাহ তার জন্য অবশ্যই আর এই আমরা আমাদের ব্যাপক অর্থে রাখাটাই হচ্ছে উত্তম তাদের ফসল উল্লাহ সামনে আর আগের আনবিয়া রসুলগণ সামনের আল্লাহ নেই বান্দা মমিন মমেনা তো সামনের কেমন পর্যন্ত যত মমিন মুসলিম আছে ভালো মানুষ আছে সকলের সামনে আল্লাহ রব্বুল আলমী তার বান্দার হেফাজতে কি এক হাজার পুত্র নয় যে আপনার হেফাজতের জন্য আরো কাউকে লাগবে আমার হেফাজতের জন্য আরো কাউকে লাগবে আল্লাহ আল্লাহ যদি হেফাজত করেন কেউ বাঁচবে আল্লাহ হেফাজত না করেন তাহলে কোনো শক্তি রক্ষা করতে পারেন আল্লাহ সারা জীবন আল্লাহ সারা যে সবে তারা পূজা করে থাকে ইবাদত করে থাকে সে সম্পর্কে তোমাকে ভয় দেখাচ্ছে আর এই ভয় দেখায় ভূত আলী সালামকে প্রাচীন মিলি কাকার মুর্শিদরা ভয় দেখেন দেখো ভূত তুমি উল্টা পাঠা বলবে না আর সম্প্রদায় আমাদের দেব দেবী এই এই আমাদের প্রতিমা কুতুবদের বিরুদ্ধে বলিও না কারণ এরা তোমার প্রতি তোমার তোমার উপর অভিশাপ আসবে এইরকম যে কোনো মুসলিম আছে যে কোনো মুসলিম সে কবর পূজারী মাথাপন্থী মুসলিম হোক আর দেব দেবীর পূজার মুসলিম হোক যদি বলেন যে এইগুলি ঠিক না এই কবর মাজারে চেষ্টা করা যায় না সে যদি বলেন যে নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করে পূজা করা এটা হচ্ছে মানুষের তৈরি করা এইরকম ধর্ম আল্লাহ কখন নজর করেনি কি বললেন চরম অন্যায় কথা বললেন কখন যে তোমার হ্যাঁ অমুক মায়ের যারা মায়ের পূজা করে অমুক মায়ের মায়ের পড়ে যায় আর যারা ওই পীর বলি পূজা করে কমলাদার অমুক বাবা সাজা বাবার কখন মায়ের পড়ে যায় বড় পীর সাহেবের বসে আলোচনা কখন যে অভিশাপ তোমার উপর চলে আসবে সব মানে তারা যারা আল্লাহ ছাড়া রয়েছে অমায়ুল্লাহ আমার আল্লাহ আল্লাহ পাক মানুষ গুমরাহের পাক আর কৌকিক দেন কাউকে হৃদায়ত না আর বাধ্য করে কাউকে আল্লাহ পাক গুমরা পথভ্রষ্ট করে না আর এই স্বাধীনতা আমরা হাড়ে হাড়ি অনুভব করছি তাই না আল্লাহ মহাপরাক্রান্ত সুতরাং তার সিদ্ধান্তকে কেউ ঠেকাতে পারে না আল্লাহ রব্বুল্লাহ ইন্তেকাম ইন্তেকাম মানে বদলা না প্রতিশোধ নেওয়া প্রতিশোধ গ্রহণকারী সুতরাং আল্লাহ রব্বুল্লাহ আলমী যখন ইচ্ছা করবেন যে কোনো মানুষের প্রতিশোধ দিতে পারবেন বড় বড় শক্তি আর বড় বড় জালেনকে দেখা গেল যে আল্লাহ যখন প্রতিশোধ নেমে আসলো তখন তারা দেখাতে পারবে তারপরে বলছেন আরবের মুশ্রিকের কথা কারণ আরবদের মাঝে নবী সাল্লাহ প্রথম কোরআনে গ্রিম নিয়ে আসছেন আরবদের অবস্থা এই ছিল যে তারা আল্লাহ পাকে এবাদতে শিল করত কিন্তু আল্লাহ পাকের প্রভুত্বে রঘুবিয়াতে শিল করত না এ বিষয়টি বুঝতে হলে তাহলে তহিদের ভাগ বুঝতে হবে তাই না তহিদের ভাগ বুঝতে হবে তহিদ কত প্রকার অলমার মানে আল্লাহ আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্র তৌহিদের রবুবিয়ার মানে আল্লাহর কাজে আল্লাহর একত্রে বিশ্বাসী হওয়া এবং তা প্রতিষ্ঠা করা সহজ হওয়া আল্লাহর কাজে আল্লাহর আল্লাহ তার সৃষ্টি করে তাই না আসমান সৃষ্টি করা মানুষকে সৃষ্টি করা মকলকাত সৃষ্টি করা হ্যাঁ, নদীর সৃষ্টি করা আল্লাহ বলা আচ্ছা কিছু দুনিয়াতে আছে আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের কাজ হচ্ছে রেজিক দেওয়া আল্লাহ পাকের কাজ হচ্ছে হায়াত প্রাণ দাও তার বাড়ি ছেলে মেয়ে জন্মালো আল্লাহ পাকের কাজ হচ্ছে মৃত্যু দান করা তার বাড়ি থেকে মরলো তার বাড়িতে জন্মিল একটি আল্লাহ কথা বলে আসলেন না আল্লাহ কথা বলে আসলাম হচ্ছেন পৃথিবীর আসমান জমিনের হ্যাঁ, আবহাওয়া নিয়ন্ত্রণ করা কখনো ঝড় তুফান কখনো শিলাবৃষ্টি কখনো দুর্ভিক্ষ কখনো অনাবৃষ্টি এসব আল্লাহ পাকে না কখনো বন্যা কখনো পানির অভাব নিয়ন্ত্রণ বিদ্যুতের নিয়ন্ত্রণ কখনো কোনো এরোপ্লেন ধ্বংস হচ্ছে কখনো পানি দ্বারা ধ্বংস হচ্ছে এই সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ পাকে মধ্যে ইচ্ছা করলে রক্ষা করবেন কোনো এমন কিছু করে দেবে ধ্বংস হতে যাচ্ছে কিন্তু তো বেঁচে গেল কোন এয়ারপোর্টে গেলে ঠিক হয়ে গেল ধ্বংস হতে গিয়ে বেঁচে গেল পড়তে গিয়ে ধ্বংস হতে যাচ্ছিল ফিরে এসে আবার এয়ারপোর্টে নেমে গেল হয় লাগে তো রক্ষা পেলে আল্লাহ বলা এটি আল্লাহ পাকের কাজ এতে যদি কেউ মনে করে যে কোনো বলি কোন দেব দেবী হ্যাঁ কোন জীবিত মৃত আল্লাহ বান্দা বড় বধু রক্ষা করেছে জাহাজ ডুবে যাচ্ছিল যে চাঁদটা আসতে হাজি সাহেব আসছিলেন আর হাহাকার অবস্থান আর এক ধাক্কা দিয়ে হাজি আব্দুল্লাহ মহাজের যে তার পানি দান লাগে তাদের জেলা তার নামে রয়েছে আপনার দুই সাহেব রয়েছে রকম নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাখি এইরকম একটা বছর আগে সিলিন্ডার যখন একটা করলো করে গেল না বেঁচে গেল কিন্তু ধ্বংস হতে যাচ্ছে না তখন পত্রিকা নিজে অনেক যেখানে আল্লাহ বলি যদি শুয়ে না থাকতেন তখন কিছু থাকতো না আমাদের জানতে শীত আল্লাহকে রবুবিয়াতে আল্লাহের কাজের শীত মানে তৌহিদের আল্লাহর প্রভুত্বের শীত সন্তান সন্ততি দেওয়া ছেলে মেয়ে দেওয়া তার কাজ আল্লাহ আপনার কাজ নিজের কাজ হলে আপনার ইচ্ছা মতো নিন যেমন চাইছেন তেমন নিতেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধ হচ্ছে যখন চাইছেন না তখন হয়ে যাবে যখন চাইছিলেন তখন হচ্ছে না আল্লাহ পাকের কাজ তাহলে যারা দরগাহি বাবাদের কাছে ওই মাতালি ছেলে মেয়ের আশায় যায় সন্তান সন্ততি পাবো তাহলে আল্লাহ না ওর বাবাকে দিয়ে দিল না এই নিয়ন্ত্রণ যে ওরাও হ্যাঁ? দিতে পারে হ্যাঁ যেমন খাবারের রেজিক দিতে পারে তখন সন্তান সন্তানের রেজিকে বাবারা দিতে পারে আল্লাহর কাজে শিরিক করে তহিদের রোগে তাহলে এতে থেকে স্পষ্ট হচ্ছে যে আজকালকার মুশ্রিকরা আল্লাহ রুবুবিয়াতে প্রভুত্বের থেকে আল্লাহর কাজেও শিরিক করে থাকে আল্লাহর কাজ তো আল্লাহ কাজ করে না আমাদের এলাকায় বড় পয়সা আল্লাহ আমবাগানের ব্যবসায়ী আর রেশমের ব্যবসায়ী বিবরণ থেকে মুসলিমদের সাথে আত্মীয়তা করে কবর পুজোদের সাথে তার সাথে একবার আগে দিয়ে যায় চাদর চড়িয়ে আসে আরো পরীক্ষা ফেলে দিল যে বছরে চাদর চড়িয়ে আসে তারপরে বার আম বাগানে আরো বেশি লাভ কি আল্লাহ পাকে কিন্তু আগে আসতে চায় আসছে ওই মহাজন পয়সাওয়ালার ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে সরাসরি শুনিয়েছে যে তার এই শিল্পী ধারণা আগে কিনে গেল এবারে গিয়েছিলাম আজমেশ্বরে গিয়েছিলাম নিজের এবার বেশি লবণ দিয়েছে চাদর চড়াতে পারে মাথায় চাদর চড়িয়েছে সে আল্লাহর কাজে রেবিকের বরফল দাঁড়াবে আল্লাহর হাতে কিন্তু মনে করলো যে খাঁজা বাবার হাতে আছে মুশকিল আল্লাহর কাজেও এরা শিরিক করে তখন পক্ষান্তরে আরো মুশ্রিকরা এদের চরিত্র তুলনামূলক ভালো চলে এই দিক থেকে ওরা মুশ্রিক ছিল কিন্তু মুশ্রিকরা আমার বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু বলা হয় রেজিদাতা কে সৃষ্টিকর্তা কে নিয়ন্ত্রণকারী কে হ্যাঁ? হায়াত মতের মালিক কে তোমাকে কে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন মত দিয়ে থাকেন আল্লাহ এ কথা বলতে আরো তখন বলতেন তাহলে যেই যেই সত্তা যেই রাতে পাশ আল্লাহ পাক হায়াত দিচ্ছেন মত দিচ্ছেন দিচ্ছেন সৃষ্টি করছেন তার তাকে চিন্তা করো তার ইবাদত করো না ওটা না এবাদত আল্লাহর উপর আর এজেন্টের করছে আর আর বলা হয় বান্দার একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদে ওটুকিয়া তৌহিদে বাধা এই ক্ষেত্রে বান্দার হচ্ছে সিজদা বান্দার কাজ দোয়া বান্দার কাজ মান্দার জবাই করা বান্দার তার জন্য নাম করতে হবে আর বাবার জন্য করতে হবে কেউ যদি বাবার কারণে আরো যদি গিয়ে গরুল হয়ে পারে ওই বাবাকে খুশি করা যায় মানত করে মাদার না মাদার দিলাম বাবা খুশি হবে আমার যদি রোজগারে বরকত হবে আমার শরীর সাথে ছেলে মেয়েদের বরকত হয়ে যাবে হ্যাঁ আত্মতা দিতে মানুষের পালাপাশি বলতে পারে হাত ধরে দিতে পারে এই দস্তগিরি বলছে আর বাংলা উর্দু কিতাবে আব্দুল কাদিরের নাম আসলে বীর আলমীর দস্তগির এটা তার উপাধিতে থাকবে আর গৌসুল আলম মহান উদ্ধারকারী তিনি আর মহান উদ্ধারকারী রসুল্লাহ সাল্লাম মহান উদ্ধারকারী কোন আমিয়া রসুল ইব্রাহিম খলিলুল্লাহ মহান উদ্ধারকারী কোন সাহায্য অবসর খলিফা হবান আব্দুল কাদির এমন আল্লাহ হ্যাঁ রতুল্লাহ জিলানি মহাবিদ্যালয়ে কৌশল আছে এবারের শিল আর কিসের রবুকের প্রভুত্ব শিল আজকালকার জামানায় কিন্তু আর মুশ্রিকরা আল্লাহ প্রভুত্বে রবুকের দেশ আল্লাহ তাদের শিল করবে না তাই আল্লাহ এ আগে বিষয়টি স্পষ্ট করে বলা আর তাহমান খালাকাত সামাওয়াত ওয়াল হে নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাত সামাওয়াত আসমানগুলিকে কে সৃষ্টি করেছে জমিনকে পৃথিবীকে কে সৃষ্টি করেছে অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে আর মুসলিমরা তাহলে সৃষ্টির ক্ষেত্রে এই কথা বলতো না যে জমিন আর পাহাড় পর্বত হ্যাঁ মানুষকে সৃষ্টি আমাদের লাভুল্লাহ তাদের দেবী করেছে না তারা বলতে আল্লাহ এবারও দোয়া করিয়া চিন্তা এদের জন্য জবাই মানহত কেন করি এরা ওসিলার মাধ্যম এদের মাধ্যমে এরা সুপারিশ করি এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ বললেন আমি বলে আচ্ছা চিন্তা করে দেখেছো কি আপার মানে তোমরা চিন্তা করে দেখেছো কি মাতা তোমরা বিন্দুলিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করছো ডাকছো সেই দিল্লি হোক আরবি বলি মুর্শিদি হোক ডাকছো ইয়া আল্লাহকে পাচ্ছি তাদেরকে ডাকছো ইন আল্লাহ জরুরি আচ্ছা বলো আল্লাহ যদি আমার সাথে কোনো হয় ক্ষতির ইচ্ছা করে দূর আমার যদি কোনো অনিষ্টের ইচ্ছা করেন যে একে বিপদে ফেলবো পালা মুসিবতে ফেলবো একে আমি অসুস্থ করবো আল্লাহ যদি কোনো অনিষ্টের ইচ্ছা করেন কাল হন্যা কাশে পাঁচ দুর্বি তাহলে এই দেব দেবীরা বা তোমাদের উপান্তরা এই পীর বলিরা এই অনিষ্টকে এই ক্ষয়ক্ষতিকে দূরীভূত করতে পারবেন তাহলে সবাই মানে খুলে দেওয়া দূর করে দেওয়া অথবা আল্লাহ যদি আমার সাথে কোনো অনুগ্রহের ইচ্ছা করেন আল্লাহ অনুগ্রহ করতে দিতে তাহলে এরা কি মানে তাহলে তারা কি এটা ঠেকাতে পারবে কখনো না আল্লাহ দিতে চাইলে কেউ ঠেকাতে পারবে আল্লাহ যদি না দিতে চান তাহলে গণশক্তি দিতে পারবে না পাঁচ মন্ত্র পড়ে তারা পড়ে আর ওর বিদাতির পড়ে সালাম ফিরা পড়ে বিদাতে মোনাজা এই সন্ন্যতি দোয়াও তো তাদের নসিবে নেই বদনসিব লামানিয়া কোন বাধা নেই লেমা যা তুমি তুমি যদি বাধা দেওয়ার নেই বলা কেউ দেওয়ার ক্ষমতা রাখে না লেমা মানা না যেই বা যেই ক্ষেত্রে তুমি বাধা সৃষ্টি করো যে আমি দেব না আর কোন শক্তি দেবে এটা কখনো হতে পারে না আল্লাহ বলবে আমি তাহলে তাদেরকে আমার জন্য আল্লাহ তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয় না আমার জন্য আল্লাহ আল্লাহ বান্দার জন্য যথেষ্ট আর এর মধ্যে আমার যথেষ্ট নয় বাবা মুসিবতে এসছে বাবার কাছে যেতে হবে দরবারে যেতে হবে বরং একেবারে উল্টো অবস্থা প্রথম দিকে আমি বাবার কাছে কিছু দোয়া করেছি কিছু দোয়া করা প্রথম দিকে যখন মানুষ অসুস্থ হয় আমাদের সমাজে মুসলিম মানুষরা কবর মাতার প্রতি প্রথম দিকে মসজিদ আলাদা কাছে দোয়া করে ঘরে আল্লাহ কাছে দোয়া করে আর তারপরে ডাক্তার দেখায় যেটা শরীর সম্মত চিকিৎসা করে তাদের করি না আরে মালামার কাছে গিয়ে হচ্ছে কোরআন হাদিসের চিকিৎসা চাই তা তাদের হলো না যত পালামাসি হতে পারে তত বেশি শীত কুফরি পাস যখন দেখুন না ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে রোগ ভালো হচ্ছে না তখন অনেক মাদারে যায় মানে বলির কাছে যার শীত কুফরি মন্ত্রতন্ত্র করি হ্যাঁ আদের দিদির নাম নিয়ে অথবা বিরোহী মুর্শিদ শিল্পের নাম শিল্পী নাম নিয়ে করে করে যারা ঝাড়ফুঁক করে শিল্পী ঝাড়ফুঁক করে তাদের কাছে যায় মাজারে যায় আল্লাহ সালামের কাছে চাই এইসব কাজ করে এই লোক আরো মুশ্রিকরা বিপরীত ছিল তাই না আরো মুশ্রিকরা যখন সুখে থাকত তখন তারা কি করত তখন শিখ করত আর যখন বেশি বিপদ ঘনিয়ে আসত তাদের তখন আল্লাহ কোরআন করেছে আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা শুরু করবে তখন তারা জানতো যে আল্লাহ নানা প্রকার এই দীর্ঘ ষাটের দেবী এর তাদের রক্ষা করতে পারবে না সমুদ্রে যখন সফর করতো আর ভারত পার্বতে যেত হাবুটুকু অবস্থা কি যে হয় তাহলে একমাত্র আল্লাহ কোরআন আল্লাহ আয়াতে কয়েক জায়গায় এই বিষয়টি স্পষ্ট করেছে এর বিপরীত হচ্ছে আর মুসলিম সমাজের দ্বারা শিব করার মনে করেন আমরাই হচ্ছি সঠিক আর ধর্মের ঠিকাদার কুল হাসবি আল্লাহ এরা যদি বলে দেন আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট নবীর জন্য আল্লাহ পাক যথেষ্ট আপনার জন্য আল্লাহ যথেষ্ট হলেন না আপনার আরো ওইটা আমাদের লাগবে পাশাপাশি জন্য রক্ষা করার জন্য আপনার ছেলে মেয়ে দেওয়ার করার জন্য আল্লাহ এরা একমাত্র ভরসা করি আল্লাহর ভরসা করি ইসলাম গ্রহণ করবে না তাহলে এর ভালো তোমরা কর্ম করো তোমাদের আলাম আপনারা তোমাদের মত পথ মোতাবেক আলাম তোমাদের জায়গায় মানে তোমাদের মত এবং পথ মোতাবেক অনুযায়ী চলতে থাকো এমনি আমের আমি কর্ম করি আমার কর্ম আমাকে করতে দাও তোমাদের কর্ম তোমরা করো শীঘ্রই তোমরা জানতে পারবে এ সম্পর্কে আর কেউ কি ভালো পথের দিকে আহ্বান করে আর কে পথে রয়েছে ফসফত আলামত শীঘ্রই তোমরা জানতে পারবে এই ফসফত আলামত সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে কি জানতে পারবে মাইয়াদির আজাব ইউবি যার কাছে দুনিয়ার শাস্তি চলে আসবে তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বে দেখা যাক তোমরাও দেখো আর আমিও দেখি যে দুনিয়া আদার শাস্তি কার উপর আসছে যদি আমি ভুল পথে হই তো আমার উপর আদার শাস্তি আসবে আর আমি লাঞ্ছিত অপদস্থ হব আর তোমরা আবু জাহাজ আবুলাহ উপাসায় করার দিয়া তোমরা যদি ভুল পথে থাকো তাহলে তোমাদের উপর আল্লাহ আমাদের আদাব শাস্তি নেমে আসবে তোমরা লাঞ্ছিত অবদস্ত দুনিয়াতে হবে লাঞ্ছিত অবদস্ত কি হইল দেখুন যদি বদল ওহর হ্যাঁ খন্দ মক্কা বিজয় সাইবার এসব যুদ্ধের মাধ্যমে দেখা গেল যে লাঞ্ছিত অপদস্থ আবু জাহাল আবুল্লাহ কাকে মুসলিম নবী সাল্লাহ সম্মানিত হলেন আল্লাহ পাকে সাহায্য নিয়ে আসলো আর বিজয় আল্লাহর পক্ষ থেকে চলে আসলো আর মানুষেরা দলে দলে এক এক দিনে হাজার হাজার চন্দ্রগ্রহণ শুরু আল্লাহ বলছেন এই অংশের ভিতরে দুনিয়ার আজাবের কথা বলা হয়েছে মানে আপনি আজাবন যার উপর আজাব আসছে দুনিয়ার আজাব কেউ দিয়ে তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বে ওই একটু আলী আজাব মকিন অতিরিক্ত তার উপর নেমে আসবে আল্লাহ লিখিত মানে নেমে আসবে তার উপর নেমে আসবে কথিত হবে আজাব মকিন মানে হচ্ছে স্থায়ী আজাব মকিন মানে হচ্ছে স্থায়ী আজাব প্রবাসীদেরকে এই জন্য আগে আজকালকার টার্ম মকিন বলা হয় মোটামুটি স্থায়ী আপনি ভিজিটারের মতো নয় যে এক মাসে এসে বিদায় না ওমরাকারীর মতো না তো ওমরাকারী আর ভিজিটরদের তুলনায় যারা প্রবাসী তারা হচ্ছে একটু স্থায়ী কখনো দুটো বছরের কামাইতে থাকবেন এই জন্য মুকিম বলা হয় আর আপনার ওই কার্ডটাকে একা পাই যাবে বলা হয় মুকিম একা বলা এই জন্য এই কার্ডের নাম যদিও দুনিয়াতে কেউ স্থায়ী অর্থ মুকিম নয় নাগরিকও মুকিম নয় আর প্রবাসীও মুকিম নয় আমরা ওই রকমই যেমন সাল্লাম বলেছেন আমার উদাহরণ হচ্ছে একজন সওয়ারির মতো একজন যানবাহনে চাপা মুসাফিরের মতো হঠাৎ করে ক্লান্ত যখন হয়ে পড়লো তখন আশেপাশে মরুভূমিতে একটা গাছ খুঁজলো যে একটু ছায়া পাই সেখানে বিশ্রাম করলো তারপরে ছায়া পেলো যদি কাজ মানে আজকালকার জামানায় উদাহরণ কোনো একটা পেট্রোল পাম্পে গেল ক্লাস করে পড়েছে এখন আর গাড়ি চালাতে পারছি না বা চলতে পারছি না পেট্রোল পাম্পে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো তাই না পেট্রোল পাম্পে দিয়ে যাবেন দেখি যাবেন মক্কা এখান থেকে পেট্রোল পাম্পে দিয়ে যাবেন ভালো একটা রুম পেয়েছি আর খাবার দাবার একটা সাদিক দেশীয় পেয়ে গেছে আর খাবার দাবারও দিচ্ছে সস্তায় বা ফ্রিতে দিচ্ছে পরিচিত দিয়ে যাবেন রাস্তাটা আমাদের অনেক পরিচিত মক্কা যে অনেক পরিচিত পৃথিবীতে থাকা যদি খাওয়া পারে তো থাকবো আমি থাকবো না আপনারা থাকবেন বলছেন যে আমার এই দুনিয়াতে উদাহরণ হচ্ছে আর আমার আমলদারে যারা মমিন মুসলিম তাদের উদাহরণ হচ্ছে এইরকম যে তারপরে এত সুন্দর আমার ভালো আরো আগে আছে সামনে যেতে হবে ছেড়ে দিয়ে টান দিল ওই রকমই আপনাকে গন্তব্যস্থান থেকে ওই আখেরাতে পাড়ি দিতে হবে আখেরাতে জান্নাত আপনার টার্গেট ওই জান্নাত হাসিল কেমন করে করবেন যতক্ষণ জান্নাতের নাম পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই জন্য চিন্তাশীল একজন মুসলিম হন কেমন করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছি তাহলে নবী কারিম সালামের সত্যিকার অনুসারী পারেন আল্লাহ ফাকরুল আলমী তারপরে সাদ করছেন ইন্না আলী কিতাব আলী নাসবিল কোরআন করিম কথা যে হে নবী তোমার প্রতি আমি আল কিতাব কোরআন করিম নাজল করেছি মানব জাতির জন্য সত্য সহকারে সত্য সহকারে কোরআন করিম এত সত্য বিধান এবং এত মানব জাতির জন্য সর্বযুগের সমস্ত সমস্যার সমাধানে সক্ষম বিধান যে আজ পর্যন্ত মানুষের তৈরি করবে না নতুন নতুন তৈরি হচ্ছে যেসব মানবরচিত বিধান আইন কানুন পশ্চিমা হোক রাশিয়ান হোক আর চাইনার হোক পঁচিশ পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে তারপর অপেক্ষা চলছে গাড়ি আর চলছে চায়না চলছে না বেকারি তার ক্ষতি এই আইন এই মতবাদ তার কিন্তু নবী করিম সব আলাইহি যতশো বছর আগে যে কোরআন কারীমের বিধান দিয়েছেন কেমন পর্যন্ত মানুষের সমস্ত সমস্যার সমাধানে সক্ষম এবং এই কোরআন কারীমের বিধান বাস্তবায়ন করে অপরাধীদেরকে যত সৎ বানানো সম্ভব দুনিয়ার কোন আইন দিয়ে সম্ভব কি বলেন ঠিক না যেইভাবে মানুষকে সহজ করে গড়ে তুলেছেন মানুষের নার্সের না পুলিশ ছিল না থানা ছিল না জেলখানা ছিল যেটা বিচারকারীকে ধরে নিয়ে আসতে হবে মতকরকে ধরে নিয়ে আসতে হবে চোরকে ধরে নিয়ে আসতে হবে চালাতে হবে খনিকে ধরে নিয়ে আসতে হবে নিজেই জেনা করার পরে হাজির হচ্ছে আমি চরম অপরাধ করেছি আমাকে বাদ করেন দারিদ্রটি আমাকে বাদ পবিত্র করেন দুনিয়ার কোন মানুষের তৈরি করা হয় না এইরকম মানুষ তৈরি করতে পেরেছে যে নিজে এসে বলছে আমি অপরাধ করেছি আমি খনি সুতরাং আমার উপর যা শাস্তি হয়ে পড়ে আমি মদ দিয়েছি সুতরাং আমার যা শাস্তি হয়ে পড়ে আমি ব্যবসা ধর্ষণ করেছি সুতরাং আমার এই অপরাধের শাস্তি আমি তো লোক আছে কারণ মানুষের বিধান দিয়ে কখনো শান্তি মানুষের জন্য আসতে পারে না চোরের সংখ্যা বাড়তে আছে চুরির সংখ্যা বাড়তি আছে লম্পটের সংখ্যা বাড়তে আছে বাটমারের সংখ্যা বাড়তি আছে আর যদি কখনো একটা দুটা ঘটনা ঘটেছে নিজেই স্বীকার করেছে তল্লাশি চালে ধরেন কে অপরাধ করুন কে অপরাধ করুন খুঁজে বার করুন না গোয়েন্দা বিভাগ লাগবে তল্লাশি চালে ধরেন ছিল সঠিক পথ প্রাপ্ত হবে সে ফারেনাসেহি নিজেরই কল্যাণ নিজের জন্যই করেছে অমান্তল যে ভ্রষ্টতা অবলম্বন করে যে গুমরা পথ ভ্রষ্ট হয়ে ফাইনামাইয়া দিল আলিহা সে তার এই গুমরাহির পরিণাম নিজেই ভোগ করবি যাদুল্লাহ নিজের নাস্কের ওপর নিজের ওপর এর অনিষ্ট আসবে অমান আলিম বিভাগের তুমি তাদের জন্য কর্মবিধায়ক নও তাদের ওপর তুমি পাহারাদার নও যে তোমাকে পাহারাদার রেখেছি জবরদস্তি করবি আল্লাহ রবুল আলম তাদের বিচার করবে আল্লাহ আলিয়া রব্বাল আনফুসাহিনা মুতিহা ওয়াল্লাযী লাম তুমতি মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى এই আয়াত আল্লাহ রবুল আলমিন দুইটি মতের কথা উল্লেখ করেছেন দুইটি মত একটি হচ্ছে ছোট মত আর একটি হচ্ছে বড় মত ছোট মত কোনটি নিদ্রাকে আল্লাহ পাক অফাতে সুবরা শ্রীকারণ বলেছেন অফাতে সুবরা ছোট মত আর যেটা হচ্ছে আসল মৃত্যু সেটা হচ্ছে অপাতে কুবরা বা বড় মৃত্যু আল্লাহ পাকের হাতে দুটো নিদ্রাও আল্লাহ পাকের হাতে কেউ নিদ্রা চাইছে ওষুধ খাচ্ছে তবু অনিদ্রা রুগী আর কেউ নিদ্রা চায় না বসে থাকতে থাকতে ঘুমায় আলোচনায় বসে ঘুমায় শোনার চেষ্টা করছে শুনতে পারে না তবু গম থেকে ওঠার চেষ্টা করছে উঠতে পারে না তাহলে এমন নয় যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেল আর মরে গেলেন আর আত্মা কোথায় গেল হদিস নাই না ইসলাম যে আকিদা পেশ করেছে সেই আকিদা শুধু মানুষের এই দুনিয়ার খোল থেকে যে বডিটা আছে এই দুনিয়ার খোল এই বডি থেকে আত্মা বেরিয়ে আল্লাহ ফখরুল আলমিনের কাছে আল্লাহ ফখরুল আলমে আত্মার দুটি জগৎ রেখেছেন একটি নাম হচ্ছে ইল্লিহীন আর একটি নাম হচ্ছে সিদ্ধিহীন সৎকর্মশীল ভালো মানুষদের আত্মা যদি লীলা অবস্থান করে আর যারা খারাপ মানুষ পাপিষ্ট কাজের মুশ্রিক মোনাফিক বিদিন বিধান নিবেন আমাদের পাপিষ্ট অপরাধী হ্যাঁ, খুনি ব্যবসারকারী যে কোনো পাপ করেছে আল্লাহ হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে তাদের আত্মাগুলি সিজিনে আল্লাহ জেলখানা সিজেন মানে হচ্ছে তারা তার জেলখানা সেই জেলখানায় রাখা হয় আর শাস্তি পেতে থাকে আর সে আত্মার কবরের সাথে কবরে যদি স্থাপন করা কবরের সাথে আর পানিতে যদি লাশ মাসে তো সেখানে আর যদি কোনো জায়গায় জ্বালিয়ে দেওয়া হয় তাহলে যেখানে তার সেই ছায় যায় রয়েছে তার সাথে ওই বডির কিছু অংশ থাকলে তার সাথে একটা সম্পর্ক আছে আর এই সম্পর্কের কারণে বলা হয় কবরের আত্মা আর শরীর সম্মত বিধান হচ্ছে কবরে দাপন করা আছে সেটা আদালত কবর আদান করা আছে কবরে কবর দাপন করে আর নাই করেন আঘাত হচ্ছে আর দেহের সাথে আত্মার ওই রকমই সম্পর্ক আছে বোঝানোর জন্য পুরোপুরি বোঝানো নয় কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য যেমন আপনি শুয়ে আচ্ছা ঘুমিয়ে আছেন আর আপনি স্বপ্ন দেখছেন স্বপ্নে পাঁচ হাজার কিলোমিটার দূর বাড়ি চলে গেছেন আর স্ত্রীর সাথে মার্শাল্লাহ দেখা সাক্ষাৎ পদ্ধতি গল্প আরম্ভ হচ্ছে আর বসে বসে স্ত্রী খাওয়াচ্ছে আপনাকে খুব মজা লাগছে তাই না তাহলে সে আপনার কাম ওই রকমই আত্মার সম্পর্ক এই দেহের সাথে মৃত দেহের সাথে রয়েছে এই জন্য একটি খবর আদাব বলা হয় খবরের আদাব আত্মার জন্য রয়েছে আর দেহ যতক্ষণ রয়েছে দেহের জন্য রয়েছে আল্লাহ বলছেন যে মতের সঙ্গে আল্লাহ পাক আত্মাগুলিকে গ্রহণ করে বলে দিলাম আর যেই আত্মাগুলির এখন মত আছে বা যেই ব্যক্তিদের মত এখনো আসেনি কি মানা কি মানা তাদের নিদ্রায় মানা মানে হচ্ছে নম তাদের ঘুমের অবস্থায় আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করে নেন এখানেও আল্লাহ আত্মা গ্রহণ করেন তাহলে ঘুমের সময়ও আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করেন তার ধরন এর বেশি আমাদের বোঝার ক্ষমতা নেই কেমন ভাবে আল্লাহ গ্রহণ করেন কিন্তু দেহের সাথে সম্পর্ক আছে বুঝতে পারছেন দেহের সাথে সম্পর্ক আছে সম্পর্ক আপনি কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার আশেপাশে গল্প করছে আপনার বিরুদ্ধে বলছে শুনছেন না কিছুক্ষণ গল্প হয়েছে আপনার সম্পর্কে সমালোচনা করছে খারাপ এই সেই ভালো বন্ধ আর কিছুক্ষণ পরে হালকা হয়েছে পাচ্ছে কিছু কথা কি কথা একটু শুনতে আমার নামটা যেন নিচ্ছি বাকি কথা আল্লাহ বলছেন তারা তারপরে ঘুমের অবস্থায় যদি আল্লাহ পাক ওই রাত্রে বা ওই সময় যে সময় দিনে বা রাতে ঘুমিয়ে আসেন সেই সময় যদি আপনার জন্য মতের সিদ্ধান্ত করে থাকেন তাহলে আত্মাকে আল্লাহ রেখেন আর ফিরে দেন আত্মা দিয়ে এবং আল্লাহ পাকে রেখে নেন বাধা দেন আল্লাহ নিজের কাছে রেখে নেন আল্লাহ ওই আত্মাকে আতা আর যার ক্ষেত্রে মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহ করেছেন আর অন্য আত্মাকে আল্লাহ ছেড়ে দেন যে আত্মার জন্য বা যে ব্যক্তির জন্য এখনো মত আল্লাহ মতের সিদ্ধান্ত করেননি বা মতের সময় আসেনি এলা আদালি মোস্তামা জন্য আল্লাহ ছেড়ে দেন কতদিন ঘুমালেন কত বছর ধরে ঘুমালেন উঠলেন ঘুমালেন উঠলেন দিনে ঘুমাচ্ছেন রাত্রে ঘুমাচ্ছেন দুইবার তিনবার চারবার ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন আল্লাহ ছেড়ে দেন বলে আসে আল্লাহ যদি ছেড়ে না দিতেন তাহলে আপনার ফিরে আসতো না ইল্লা আজারের মোসাম্মা নির্ধারিত সময়ের জন্য ইন্দ্র নিশ্চয় বহু শিক্ষার বিষয় রয়েছে বহু নিদর্শন রয়েছে মানে অনেক শিক্ষার বিষয় রয়েছে কারণ চিন্তাশীল জাতির জন্য আল্লাহ চিন্তা করতে বলেছেন এই নিদ্রাকে নিয়ে চিন্তা করুন এই মতের অবস্থানে নিজেকে নিয়ে চিন্তা করুন তাহলে এতে আপনার জন্য অনেক শিক্ষা বিষয় রয়েছে যা আল্লাহ পাকে চিনতে পারবেন আল্লাহ পাকের কুদরত ক্ষমতাকে চিনতে পারবেন জানতে পারবেন এবং আল্লাহ পাকুল আল্লাহের প্রতি বিশ্বাসী হতে পারবেন আমি টাকা দিলে আর আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য সাফা পাবে এ কথা কথাটি প্রমাণ রয়েছে আঠারিশ রয়েছে এটা হচ্ছে কি ইবাদত হ্যাঁ আর বেশ কিছু আয়াত রয়েছে যেসব আয়াত রয়েছে যে সুপারিশ নেই সুপারিশ নেই কিছু আয়াত রয়েছে যে সুপারিশের মালিক একমাত্র আল্লাহ পাকে সুপারিশ আল্লাহ পাকের এখতিয়ার একমাত্র আল্লাহ পাক মালিক এই বিভিন্ন আয়াতগুলির সমন্বয় এবং আতঙ্কাস্তির কি এই বিষয়টিকে বুঝতে দুনিয়ার সুপারিশের মতো মানুষ মানুষের কাছে সুপারিশ করে এইরকম সুপারিশ আল্লাহর দরবারে হবে না এটাকে না করা হয়েছে এটাকে নেতিবাচক করা হয়েছে অস্বীকার করা হয়েছে সুপারিশকারী সুপারিশ সেদিন কোনো কাজে সেই দিন না ব্যবসা বাণিজ্য চলা হয়েছে বলার তোলার এখন বন্ধুত্ব তাদের বন্ধু বন্ধুকে উদ্ধার করে নেবে বলার সাথা না করে সুপারিশ হবে বল কাপড় নমস্কার কাপড় রেখেছে না করলেন তাই না আল্লাহ তাকে অনুমতি দেবেন যার জন্য অনুমতি দিলেন তার জন্য কিন্তু সুপারিশ হয় তাহলে এখানে সুপারিশ বলা হইল আবার শর্ত সাপেক্ষ বলা হয় এই শর্ত না থাকলে আল্লাহ অনুমতি না থাকলে সুপারিশ হবে না মানুষের কাছে কিন্তু এরকম সুপারিশ মানুষের কাছে সুপারিশ যেমন হয় আল্লাহ কাছে এরকম সুপারিশ মানুষের কাছে সুপারিশ অনেক সময় অনুমতি ছাড়া আপনি আপনার পছন্দই করেন তাহলে এই বিষয়ে কথা বলুন তাহলে আপনি একজন শাসক একজন সাতশো কত বড় না দিয়ে একটা কোম্পানির মালিক আপনার আন্ডারে দু চার পাঁচশো লোক কাজ করছে বা দশ জন জন লোক কাজ করছে আপনি এদের এক্সিট লাগাতে পারবেন রাখতে পারবেন পাঠাতে পারবেন চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন একজন লোকে ভুল করছে আপনি সিদ্ধান্ত নিয়েছেন একে রাখবো না অপরাধ করেছে এই কোম্পানিতে রাখবো না ওই লোক জানতে পেরেছে অপরাধী জানতে পেরেছে সুপারিশ একটা তারা লোক আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার উপর প্রভাব আছে তার আপনার আপনি তার কথা খেলতে পারবেন না তার চাপের মধ্যে চলে আসবেন বাধ্য হবেন তাকে একটা টেলিফোন করে দিয়েছে অথবা তাকে সামনে এসে হাজির করে দিয়েছে সামনে আসছে কোনো অনুমতিও নাই যে সুপারিশ করার জন্য আসছে আগে থেকে দরকার সুপারিশের লিখে দেয় সুপারিশ করবো না করবো না কোনো অনুমতি পারমিশন নাই হঠাৎ করে দেখা দিন সারা অন্ত করে বলছে যেটা আমার এটা আপনার লোক অপরাধ করেছে এটা তো রাখবো না না না ওটা চলবে না আপনার বলে না বলে না করতে হবে অনেক ব্যবস্থা করেন সুযোগ দিতে পারেন রাখতে হবে যাতে মুক্তি চলে আসবে অনুমতিও লাগলো না বয়স করার জন্য আর তাকে এখন দিতে পারত চাকরি দেবে তাকে তাকে তো দিতে পারত চাকরি দেবেন আমার ছেলেকে আমার হাতে দশ হাজার ভোট কি মনে করেন আমার এলাকা আগামী ইলেকশন বের করতে হবে বার করে চাকরি তাই না চাকরি আমাকে সুপারিশ আল্লাহ তাদের কাছে এরকম সুপারিশ হবে কি এটা বিরাটদের সুপারিশের জন্য আছে আল্লাহ বলিরা চাপি আর দেওয়ার পরে আল্লাহ মাকে বলবে না এটা যেতে দেবো না কেটে দিতে জানুন জানুন যেতে দেবো সব নিজে নিজে নৌকা নিয়ে চলতে এই নৌকার ঘটনা কেউ জানেন কি নৌকার ঘটনা হ্যাঁ তাদের বলিরা সবাই তোকে প্রেশন করে কেমন মাথা দিয়ে না ওই ধামের নদীতে সব আলাদা ডিঙ্গি নিয়ে নৌকাতে ছুটবি আর নিচেতে যত পুলি তারা তো সব বলকে নৌকাতে উঠাবে হাই হাই করে একবারে নৌকাতে করে উঠে নিয়ে যান ইস্তেফা না ইস্তেফা জি সুহান আল্লাহ হচ্ছে শিল্পী সমাজ আল্লাহকে বাধ্য করে দাও আল্লাহ কখন আল্লাহ কোন পারমিশনের দরকার নেই আল্লাহর চেষ্টা রক্ষণের প্রয়োজন নেই আল্লাহর অনুমতির কোন দরকার নেই এই শিল্পী সাফা বিরাট সাফা ইসলাম নেই এটা হচ্ছে দুনিয়ার মানুষের কাছে চাপ সৃষ্টি করা সাফা চাপের পরিবেশ কোনো কাজ করে দেওয়া আমি কোনো কাজ করতে চাই না কিন্তু আমার দরকার যেটা কাজ ইসলামী সন্ধ্যা থেকে হাসি আমার ডাইরেক্টরকে দিয়ে আমাকে করেন উপর থেকে টেলিফোন এসেছে তাই না সরকারের কোন কর্মকর্তাকে দিয়ে আপনি বাধ্য করতে আমি মজবুর কিন্তু আল্লাহ বেলায় মজবুর নাকি এই যতগুলি বিদার শিল্পীরা এই সন্তানটাকে এই ভাবে তার শিল্পী বাধ্য করে আল্লাহ তাকে ক্ষমতা সকলে নিয়ে যাবে যে যা পারবে নিজের মরিকানদেরকে ভক্তদেরকে দিয়ে সকলকে এক হাজার যাবে সর্বদিন পক্ষান্তরে শরীয়তি শাখা তার জন্য দুটো শব্দ একই শব্দ আল্লাহ অনুমতি লাগে ইল্লা ইমান আদিল আল্লাহ অনুমতি দিলে হবে না আল্লাহর অনুমতি অনুমতি যে সামাজ করবে করতে পারবেন না পারবেন না অনুমতি কে করবে মোহাম্মদ করবে অনুমতি আমার আছে এই অনুমতি আর যার জন্য সমাজ কার জন্য সমাজ কোন রকমের অপরাধের জন্য সমাজ সুপারিশ করবেন তার অনুমতি দুটো অনুমতি লাগতে পারে যেমন কিতাবত্ব উদ্দিন আরবদের শিল্প পুকুরিকে দূর করার জন্য কবর বাজার পুজো আরবদের মধ্যে চলছিল তা দূর করার জন্য মুখ্য ভূমিকা রেখেছে এর মতো কোনো কিতাব কোরআন এবং হাদিসের পরে নেই এই কিতাব কবিদের মতো আরব জগতে লেখা হয়নি এত সুন্দর কিতাব আর এর মাধ্যমে আল্লাহ তসদির সংস্কারের কাজ করিয়েছেন শেখুল ইসলাম আব্দুল রহমতুল্লাহ আলীকে দিয়ে ঠিক তেমনি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীকে দিয়ে ভারত উপমহাদেশ তম্বিয়াত বিমান দিয়ে কাটিয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান তখন অখণ্ড ভারত ইংরেজদের আমলে সেই ভারতে যে শিল্প কবর মাদার পূজার শিল্প এগুলিকে উদ্ধার করার জন্য জম্পিয়াতুল ইমানের চাইতে ভালো কিতাব লিখা এটা মানে আল্লাহ দরবারের সুপারিশ কেমন হবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে খুব সুন্দর সেটা হচ্ছে যে একজন বাবা তার ছেলে আছে ছেলে মা বাবা ছেলেকে তখন রাত বাড়িতে তাড়িয়ে দিয়েছে বাড়ির দিকে তাড়িয়ে দিয়েছে যে আমি বাড়িতে আসবে না খবরদার বাড়িতে আসবে মুখে তো বলেছি খবরটা বাড়িতে আসবে না তোকে যেন বাড়িতে না দেখি একটা দানা দেবো না তোকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে যখন সন্তানকে আসছে বা খ্যাতি বন্যা না গেছে তখন চিন্তায় পড়ে গেছে ছেলেকে তো তাড়িয়ে দিলাম কিন্তু ছেলে কিন্তু ডাকাতদের সাথে মিশে খারাপ ছেলেদের সাথে মিশে আরো বড় খারাপ হয়ে তৈরি অথবা রাত্রের অন্ধকার কি জানি কেউ আমার ছেলেকে মেনে দিতে আসে কি হয় না সন্ধ্যা হলে বাপ্পা পেরে সঙ্গে যায় অপরাধ ছেলে অপরাধ দিনের যখন বাড়ি থেকে তারা যখন খুব রাগে পাঠিয়েছে তাও সে অপরাধ কিন্তু সন্ধ্যা হলে পেরেশান লেগেছে যদি ঘোরাঘুরি করে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে তারপরও ডাকতে পারছে না কিন্তু এটা তো অপরাধী এই অপরাধীকে যদি রাখিতে চলে আসে চলে আসে তাহলে বড় অপরাধী কাল তাই না বেআদম ছেলে অপরাধ করেছে আর তারপরে যদি বলে টাকা তাহলে জীবন চলে আসে তাহলে আরো তো তার বাবা মনে করে যে ওর চাচা ওর মামা ওর খুব ভালো আত্মীয় স্বজন কেউ যদি এসে একটু ছেলেটাকে ধরে নিয়ে আসতো আর আসার তাকে করতে পারে তো আর আসার একটু ভুল স্বীকার করে তো পাশে রেখে চাইলে এরকম বাবা হ্যাঁ আল্লাহ যারা বসলে পেয়ে পড়বে না যারা নামাজ এবং মরবে না কিন্তু কোরআনে পড়েছে তাদের উপর দয়াবান আল্লাহ জাহান্নামে দিতে চান না জাহান্নামে বড় শাস্তি দিতে চান না দীর্ঘদিন শাস্তি দিতে চান না যদিও তারা দীর্ঘদিন শাস্তি করযোগ্য কিন্তু আল্লাহ যদি বলেন তোরা এত বড় অপরাধ করেছি তারপরে তোদেরকে জান্নাতে দিতে বা জাহান্নাম দিব না আল্লাহ রবুল্লাহ আলমিনের ইসান যদি আল্লাহ রহমত করতে পারেন আল্লাহ এই ক্ষেত্রে কোনো একটা পারবেন কিন্তু আল্লাহ একটা বাহানা চাইছেন এই বাহানার নাম হচ্ছে সাফা যে আমার মানে নবী আসবে হ্যাঁ, অন্য কোনো নবী আসবে আহ্বাকার আসুন ওমার আসুন এসে বলুন আমার কাছে এসে দরখাস্ত করুন এর জন্য একটু সুপারিশ করুন আমি আমার ইচ্ছা বলি তারা মিলে আমি সুপারিশ করার অনুমতি দেবো তার জন্য সেটা সুপারিশ করবে তার অনুমতি আমি দেব তারপরে সুপারিশ নবী সাল্লাম হাদিস আছে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য যাবেন যা আপনি করবেন জেনে উঠিয়ে ইখলাস করে কি করবেন পাপের উপর সাহায্য না সিদ্ধে করে আল্লাহ আর দোয়া করতে হবে আল্লাহ পাক দোয়া আমাকে শিখিয়ে তখন আল্লাহ বলবেন দীর্ঘ সময় পরে মাথা উঠা তুমি চাও তোমাকে দেওয়া সুপারিশ তোমার সুপারিশ গ্রহণ আল্লাহকে নামাজ সম্পর্কে ক্ষমা তার সাথে নামাজ ছেড়ে যারা জানানো গেছে তাদের সুপারিশ তাদের কোনো সুপারিশ তাদের আসবে যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যাবে কখন মাদার চিন্তা করে যা পীর বলি নিয়ে চলে যাবে মরিদামদেরকে এটা কখনো হবে না চাপের হ্যাঁ, পৌঁছেনি তাহলে তাদের জন্য সুপারিশ তাদের জন্য কারণ যদি বিরাট করে শীত পর্যন্ত না পৌঁছে বড় শীত পর্যন্ত উপরি পর্যন্ত না পৌঁছে তাহলে তারা গোনাগার কিন্তু তারা মুসলিম গোনাগার মুসলিম যেমন অন্য কেউ ফরজ চড়েছে কেউ হারাপ খেয়েছে যেমন গোনাগার তেমন নিজেরাও গোনা আল্লাহ ফখরুল আলম বলছেন সফা সম্পর্কে আমি তারা কি আল্লাহকে পাপ দিয়ে সুপারিশ তারা সাব্যস্ত করেছে তার মানে এমন সুপারিশ করে যারা আল্লাহ পরনা করে কেড়ে নিয়ে যাবে হ্যাঁ বা জবরদস্তি নিয়ে যাবে আর দুনিয়াতে এরা মাধ্যম সুপার সুপারিশকারী মানে মাধ্যম যে এদের পূজা করেছেন এদেরকে ডেকেছে এদের দরকারে গিয়েছে আর এরা আল্লাহর কাছে সুপারিশ করতে আল্লাহ নিয়ম করতে করে দিয়েছে আল্লাহ কাপাতে তারা সুপারিশকারী সাব্যস্ত করেছে করবে না তা আওয়ালাও কারণ মায়ের কোনো সাইয়ান এ তাদেরকে সুপারিশকারী মনে করছে তারা যদি কোনো কিছুর মালিক না হয়ে থাকে কিছুই মালিক নাই এরা কিসের মালিক আল্লাহ ক্ষমতায় আর কিছু বুঝেও না এদের বোধ শক্তিও নাই দুনিয়া থেকে মরে গেছে কবরে চলে গেছে কোন বোধ শক্তিটা আছে হ্যাঁ, কোন বোধ শক্তি আছে এই দুটি করে বলেছেন তাদেরকে তোমরা মনে করে আল্লাহ নিকটবর্তী তোমাদের করে দেবে হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহ জন্য পৌঁছার ওসিল একমাত্র সাফাত জামিয়া সমস্ত রকমের সাফাত একমাত্র আল্লাহ এখতিয়ার মুক্ত লিল্লাহ আল্লাহ পাকে এখতিয়ার মুক্ত তাহলে সাফাত করতে দেবেন না দেবেন না কার সম্পর্কে দেবেন কাকে সাফাত করতে দেবেন একমাত্র আল্লাহ পাকে এখতিয়ার মুক্ত আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকে ثم إليه ترجعون وتبقى তার কাছে ফিরে যেতে হবে وإذا ذكر الله وحده اشمئزت قلوب الذين لا يؤمنون بالآخرة এই আয়াত আল্লাহ মুসলিমদের অঙ্কুরের কথা তুলে ধরেছেন মুসলিমদের অঙ্কুরের কথা যদি এক আল্লাহ কথা তৌহিদের কথা বলেন তো না নাক চিটকানিতে দেখেছেন না দেখেন যারা দাওয়াতের কাজ করেন তারা বুঝতে পারবেন যদি তহিদের আলোচনা করেন শিল্পের আলোচনা করেন তো তাদের কষ্ট লাগে কি আলোচনা করে শুধু তহিদ তহিদ আল্লাহ আল্লাহ এক আল্লাহ একত্র আর এটা শিল্প এটা শিল্প এটা ভুল এটা ভুল এটা কি বলেন অনেক ফজিলতের কথা বলেন কোনটাতে কত নেকি পাওয়া যাবে কত অঙ্কের নেকি পাওয়া যাবে বলেন হ্যাঁ হ্যাঁ আর কিছু কোন কথা বলো কি করেন সিরিকা সিরিকা তৌবিদার কবি পছন্দ করে না এটা হচ্ছে মুসলিম না শীতকালীদের কবিদের কথা শুনবে শিল্পের কথা শুনতে না ঘৃণা ছড়া ওদের আর একটা ভাষা আছে শিল্প শিল্প করিল না ওদের ঘৃণা ছড়া ঘৃণা ছড়া সবাই মহাপুর করতে হয় মহাপুর করতে হয় মানুষকে জড়াতে হয় বিনা ছাড়াই পারে আপনি বলেন এটা শিরিক হ্যাঁ? তাদের শিরিক মাদারের চিন্তা করা শিরিক আল্লাহ সাথে টাকা শিরিক বিনা ছাড়া ওগুলো বলিয়ে না নেগেটিভ এগুলো হচ্ছে আর যদি বলেন কি যে শান আল্লাহ কি যে বর্ণনা রেখেছেন তাকে ওলিয়া আউলিয়া আল্লাহ দরবারে কোনো চিন্তা থাকবে না آلو چیز خوشی واقعی اللہ ترقار واٹ جاتا آلوچنا کرا تھا تو اس میں آلوگر نہیں তাদের অন্তর বিতৃষ্ণায় করে যায় মানে ঘৃণায় করে যাওয়া অন্তরে ঘৃণা কি বলে সব অভিচ্ছিন্ন বলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কে জানা আমাদের তো আমরা মুসলিম নয় কি মনে করছেন কি মনে করে করে তাই মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতে আছে আছে লিমানিল মুলকুল ইয়াউম আজকে কার হাতে রাজত্বের রয়েছে কোন জবাব না নামে নবী রাসূল জবাব দেবে তখন আল্লাহ তাকে নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র সেই আল্লাহ একমাত্র মালিক যিনি আল এক যার সিদ্ধান্তকে কেউ প্রতিরোধ করতে তিনি একমাত্র মালিক বলছে আমাদের মাঠে আগমন আর বলবেন যে আমি হচ্ছি একমাত্র মালিক আমি হচ্ছে একমাত্র অধিপতি বাদশাহ দুনিয়ার জমিনে যারা রাজত্ব করেছিল নেতৃত্ব দিয়েছিল তারা কোথায় যারা দাদাগিরি করেছিল যারা ধর্মের দিয়েছিল বাদীয় ধর্মের দিয়েছিল যারা দুনিয়ার ক্ষমতা নেতৃত্ব দিয়েছিল তারা তাই না আর কোথায় তারা আজকে কেউ থাকতে আজকে শুনলেন আসছেন সেই না এত আয়াত থাকা সত্ত্বেও দ্বিতীয় সেই জন্য ওলিয়া উলিয়া মালিক থাকলে আরেকটা দেব অথচ আল্লাহ একজন মানুষ অপরের জন্য সেই আর কোনো কিছুরও মালিক থাকবে না সেই দিন আমরা অপায় দেন সেই দিন সব কিছুর মালিকানা ক্ষমতা তার হাতে এর নাম তো তাহলে আখেরাত ইমান মানে পরকাল হবে একজন মুসলিম খবর মাদা বলছি পরকাল হবে বলে আখেরাতে বিশ্বাসী না আখেরাতে অনেক মালিকের বিশ্বাস আখেরাতে বিশ্বাসী না আখেরাতের একক মালিকের কথা বলে আনেন আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহর কথা যদি আলোচনা করা হয় তাহলে যারা পরকালে সত্যিকার বিশ্বাসী নয় তাদের অন্তর হিনাই যায় কথা আর অলিপির মুর্শিদের কথা মাতারের কথা যদি উল্লেখ করা হয় আর তারা শরীফ আগুন লেগে গেছে আর সেখান থেকে উজুর পানি নিয়ে উজুর না করে পানি দিল ছিটিয়ে মহিলার রাতের সামনে পানি কেন ছিটিয়ে দিল বলছে বাবা তোমরা বুঝবে তারা শরীফ আগুন লেগে গেছে আর তারা শরীফ আশেপাশ কোনো আল্লাহ পাল্লা আগুন নিয়ে আবার নেই ভারত থেকে আগুন নিয়ে পাচ্ছে ইসলাম ইসলাম শিল্পী কথাবার্তা শুনে খুব খুশি না এবং যিনি অদৃশ্যের জ্ঞানী লাইফ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন লাইফ কি বলি জানেন না যে কাবাতে কি হইল নয় নামতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এমনি মুক্তা আসামে হারিয়ে গেল আর এদিকে সাহায্য সাহেব জেলে নিলেন আর জানার পরে লোক পাঠিয়ে দিলেন ধরে নিয়েছে জঙ্গলে তার কিন্তু মুক্তা এসেছে মরক্ক থেকে আর এসে হারিয়ে গেছে তাকে ধরে নিয়েছে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে উদ্ধার করে নিয়ে আসে এই ঘটনা নবী জানতে পারেন না যে বিবির হার কোথায় হারিয়ে গেল ওটের পেটের পাল উঠ বসে গেল তার পেটের পালে ঘোরাতে এই ওটের পেটের পালে একটা হারের খবর রাখে না তিনি সাম করে দিলেন সাহাবাই গ্রামদেরকে খুঁজতে খুঁজতে তারপর পাওয়া গেল না শেষকালে নিরাশে যখন উঠটা উঠাতে যে চলো চলে যেতে হবে বাবা পাওয়া যাবে না কিন্তু তার কার খাবো ওটের পেটের তলায় ঠান্ডা পড়ে আছে সেটি ওখানে আছে ওদের পেটের তলা নবী সাইদুল মুরসালিম দৃষ্টি সেরা খবর রাখেন না আর সাহায্য বাবা মানে তাদের জন্য কিছু আছে তাদেরকে মালিকানা মানে দুনিয়ার মালিকানা কোনো একজন অপরাধী ব্যক্তিকে যদি দিয়ে দাও একজন দুনিয়ার মালিক দিয়ে আর দুনিয়াতে যারা কিছু ধন সম্পদ আছে সবকিছুর মালিক শুধু তাই নাই বরং এই দুনিয়ার অনুভব আরো আর দুনিয়া দিয়ে দাও দুই দুনিয়া দুই পৃথিবী ভরে যত কিছু ধন সম্পদ হতে পারে খনিজ সম্পদ হতে পারে টাকা পয়সা দিয়ে দেওয়া হতে পারে সব কিছু দিয়ে দেওয়া হবে কে আমাদের দিন যদি দিয়ে দেওয়া হয় আর তারপরে জালেম তো আদালতের সম্মুখীন হয়েছে জাহান্নামের সম্মুখীন জাহান্নামে যে তার ফায়দালা হয়ে গেছে জালেমকে জাহান্নামে যেতে হবে আর যে দুই দুনিয়ার মালিক আল্লাহ বলছেন সেই দিন যে কথা চিন্তা করবেন যে এত বড় বড় দুনিয়া আর দুই দুনিয়ার মালিক আমি আর এত ধন সম্পদ কি করে লুটিয়ে দেবো না দেবো না এই চিন্তা করবেন জানা জানতে পারবে লাভ নিজেকে মুক্ত করবি ফিরিয়া মানে মুক্তিপণ মুক্তিপণ হিসাবে এই দুই দুনিয়া বা ধন দৌলত আল্লাহ সামনে পেশ করবে আজাদের আজাদ আমাদের কিয়ামত কিয়ামতের দিনের এই খারাপ কঠিন আজাদ থেকে বাঁচার উদ্দেশ্যে আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এমন শাস্তি প্রকাশ পেয়ে যাবে যার কল্পনাও তারা করে দুনিয়াতে যা বলা হচ্ছে সমাধানই বলা হচ্ছে আপনি কল্পনা করেও চিন্তা করতে পারবেন না যে যার নামে এত আজাদ রয়েছে কবরে এত আমার শাস্তি রয়েছে আখেরাতে কেমন তোমার এত আদাব শাস্তি রয়েছে আল্লাহ বলবেন বলছেন যে কেমতের দিনে তখন প্রকাশ পেয়ে যাবে বাধা মানে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মালাম যার কল্পনাও তারা করেনি আল্লাহ কথা বলছেন অবাধা আর যেই গুণাগুলি তারা করেছে মা কাছা যে গুণা করেছে তার অনিশ্চয় তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে মানে তার খারাপ পরিণাম তার শাস্তি খারাপ পরিণামও তাদের জন্য প্রকাশ পেয়ে যাবে আর যারা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো ধর্মের কথা নিয়ে দিনের কথা নিয়ে নামাজের কথা নিয়ে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো তাদেরকে ঘিরে ফেলবে আল্লাহ আল্লাহ ঘিরে ফেলবে অনেক লোক আছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মজার করে যখন নামাজের কথা বললেন তারা তোমার তার জন্য ঠাট্টা করে অথবা কি নামাজ তুমি রোজার স্বামী রাখেন প্লিজ কি করো তোমার চাইতে আমি অবে আছি এ সর্বশাস্তি সব নিঃসন্দেহ সন্দেহের উপরি কথা উপরিকার এইরকমই যারা কাছে মুসলিম তাদের ঠাট্টা মজা তো অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামে ইসলামের বিরুদ্ধে তাদের ঠাট্টা মজা করে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাট্টা মজা করে আরে কি রেখেছে ঠাট্টা মজা অনেকে ওই ঠান্ডার উপরে কাপড় যদি প্যান্ট করে থাকে আর উপরে পড়ে থাকে তো ওকে নিয়ে ঠান্ডা ঠান্ডা পাত্র বানিয়েছে কোম্পানিতে আরে কি অভদ্র জানো না এবার প্যান্ট উঠিয়ে পরে নাকি হ্যাঁ এইভাবে না সেই জন্য একসাথে লোকের ফোর ঝুলে যেখানে যাবো সেখানে যাবো যখন ইসলামের মরিয়ে দেবো ভালো মানুষদের কাছে যাবো তাহলে করে ইসলামিক কাপড় থাকলো আর এই ছাড়া তাদের বাসা রয়েছে এর শাস্তি তাদেরকে ঘিরে ফেলবে আল্লাহ পাক মানুষের স্বভাব মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে রোগ বালা বিপদ আপদ দুর্ঘটনা যখন স্পর্শ করে তখন দাঁড়ানা আমার কাছে দোয়া করে আমি আমার পক্ষ থেকে যখন তাদেরকে নিয়ামক অনুগ্রহকে খণ্ড করি যখন সুখী হয়ে যায় আল্লাহ তখন বলে ইন্দামা আমাকে ইহা দেওয়া হয়েছে আলা আমার জ্ঞান বিদ্যার বদল যদি ধনী হয়ে যায় যদি সুখী হয়ে যায় যদি শিক্ষিত হয়ে যায় যদি ভালো একটা চাকরি পেয়ে গেছে ভালো কোনো ব্যবসায়ী অনেক পয়সা মালিক পেয়ে গেছে তখন আমার বিদ্যা বলে মুখে ফুটিয়ে বলে অত মনে এটা অনেকে পারেন কারণ আমি খুব চালাতে আমি খুব বুদ্ধিমান আমি খুব শিক্ষিত আমার শিক্ষা দীক্ষা বা আমার জ্ঞান গরিমা দিয়ে দিয়েছি এটা হচ্ছে অহংকারীদের চরিত্র একজন মমিনের কথা যে এটা আল্লাহ পাকের নিয়ামত অনুগ্রহ আল্লাহ পাক আমাকে পরীক্ষা করার জন্য আমার আমি আদায় করছি আল্লাহ পাক তাও করা নিয়ে শিখিয়ে দিয়েছেন যে কেমন ভাবে আল্লাহ পাকে নিয়ামতের শুক্রিয়া কিন্তু ওই লোকই যে অহংকার করেছিল বিদ্যা বুদ্ধির যখন বিছানায় পড়ে যায় রুগী হয়ে যায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আল্লাহ মনে করে তখন আল্লাহ আল্লাহ বলছেন বরং এই নিয়ামত পরীক্ষার জন্য কখনো মনে করিও না যে এটা তোমার বিদ্যা বলে দেওয়া হয়েছে বরং এটা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে আল্লাহ বলছেন শুক্রিয়া আদায় করছো না অহংকার করছো কোন রাস্তা নিচ্ছ নবীর রসুলগণ রাস্তা গ্রহণ করছো না ফেরাউনার কারণে রাস্তা অবলম্বন অধিকাংশ লোকেরা বুঝে না না এর লোকেরা কথা করা হয়েছে আমি এত ধন্যবাদ মালিক আমার চিন্তা বলে এ কথা বলেছি এর পূর্বে লোকেরা এরকম বলেছিল কিন্তু যা কিছু তারা উপার্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি ধন দল স্বর্ণ টাকা পয়সা কোনো কাজে আসেনি এখনো মাটিতে জমিনে বসতেই আছে বসতেই আছে পাতা লেগেতেই আছে তারা যে কর্ম করেছিল পাপ করেছিল তার অনিষ্ট তাদের উপর আপতিত হয়েছিল আর এই লোকদের মধ্য থেকে যারা জন্ম করবে তাদের কিন্তু কাজের অনিষ্ট বা আজাব শাস্তি তাদের ওপর আপতিত হবে আল্লাহ বলতে চেয়েছেন যে অপরাধ করেছিল তাদের শাস্তি তারা পেয়েছে রাম কারণ করা শাস্তি পেয়েছে আর এদের মধ্যে অর্থাৎ আরব মুশ্রেকদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন বললেন হাওলা এই আবু আবুল্লাহ এ তোমার যুগের লোকেরা এদের মধ্যে থেকে যারা আব্দুল অত্যাচার করবে তাদের কৃতকার্যের শাস্তি তারা পাবে অমাহমে মজিসি আর এরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না দুনিয়ার আসামি অনেক সময় শাসককে ব্যর্থ করে দেয় প্রশাসনকে ব্যর্থ করে দেয় ধরা হয় শাস্তি দিতে পারে না কিন্তু আল্লাহ আলম কি এরা ব্যর্থ করতে পারে না আওয়াল আলম তারা জানে না আল্লাহ আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিককে প্রশস্ত করে পয়সা বেশি না আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে কারণ কি আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে ছেলেদের কাছে থাকতে আপনার না থাকতে পারে কিছুদিন পরে ওয়াজাদের এবং আল্লাহ পাকের যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা আল্লাহ সংকুচিত করে যার সুতোর বিপরীত হচ্ছে এক আল্লাহ প্রশস্ত করে কারো জন্য আর কারো জন্য রেজিকে তাকে সংকুচিত করে দেন মিন্নাতিল আলিকুল আয়া এতে বহু শিক্ষার বিষয় রয়েছে যে অবিনিয়মের বিশ্বাসীদের জন্য কখনো মনে করবেন না এটা আমার জ্ঞান গরিমা দিয়ে হাসি পেয়েছি আর আমি খুব ভালো মানুষ আল্লাহ নজরে মনে হয় সেই জন্য আল্লাহ পাক আমাকে এতক্ষণ দৌলত দিয়েছে বিদ্যা বিদ্যুৎ দিয়েছে মায়ের জন্য আল্লাহ পাতা করে পরীক্ষা করছে পরীক্ষা কিছু ভালো মানুষরা আছে তারা মনে করে ভালো মানুষ কিন্তু আপনার যেতে ভালো মানুষ আছে কিন্তু সেটা তাহলে আপনি মনে করছেন আমি খুব নেক মানুষ ভালো মানুষ ওই জন্য আমার এদিকে আল্লাহ খুব বরকত তাহলে আপনার কাছে যে ভালো মানুষ ওর দিকে কেন বরকত নাই আপনি মনে করছেন যে আমি কাছে ওর বেশি প্রিয় এই ধারণাটাও ভুল যারা ধার্মিক মানুষ নামাজি মানুষ ভালো মানুষ সমাজে তাদের মধ্যে এই ভুল একটা কাজ করছে ভুল ধারণা এরকম ভুল ধারণা কখনো না থাকে আমি খুব সুখী আমি খুব পয়সাওয়ালা আমি ভালো ভালো চাকরি পেয়ে যাচ্ছি ভালো ভালো ইনকাম করতে পারছি কারণ মানে আমি আল্লাহর কাছে খুব প্রিয় পাত্তা আল্লাহ বলি দিচ্ছি না ভালো আছে তাকে পরীক্ষা আর আপনাকে পরীক্ষা সুতরাং পরীক্ষায় নিশ্চয় একে বহু নিদর্শন করেছে মমিন মানুষের জন্য এখানে যেসব লোকেরা গোনাগার এবং গোনাগার হয়ে কোন এক স্মরণ পেয়েছে আল্লাহ পরকাল বলে স্মরণ পেয়েছে অনুভূতি পেয়েছে তবা করতে কিন্তু গোনার পাহাড় সামনে দেখছেন আল্লাহ এত গোনা করেছি এত গোনা করেছি আমার মতো অপরাধী আল্লাহকে মাফ করবেন না নিরাশ করবেন আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন কিন্তু কোরআন বোঝা নিয়ে মরে যাবেন হ্যাঁ তাহলে আপনি নিরাপদ নন যতই বড় কোরআন বোঝা থাক না কেন যদি তবা করেন তার আল্লাহ মাফ করতে কোন রকমের চিন্তা করেন না আল্লাহ পাক নিশ্চয়তা দান করেছেন অন্তরের খরুসিয়াদের সাথে যদি আল্লাহর কাছে তবা করেন তো সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারেন যদি মুশ্রেকের গুণ আল্লাহ মাফ করেন কাফের নবীন নবীর চাচাকে ফোন করেছে আমরা আল্লাহ ইসলাম গ্রহণ করেছে নবী হ্যাঁ? নবীর চাচার কবিতা চিবিয়েছে মহিলা ইসলাম গ্রহণ করেছে না করেছে তাদের যদি আল্লাহ মাফ করতে পারেন তাহলে আপনার কোন আল্লাহ মাফ করতে পারেন না অবশ্যই মাফ করতে পারেন তাই আল্লাহ রবুল আলমী এই আয়াতে নিরাশ উপদেশ করেছেন ওই হেদারি বলে দাও ইয়া এবার ইয়া আল্লাহ আমার বান্দারা যেটাকে বলে দাও আল্লাহ বলছেন এই কথা এখানে উচ্চ আছে আল্লাহ কি বলছেন আমার বাপ্পার আল্লাহর এই ঘোষণা শুনিয়ে দাও কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা বেরোয় মিলে করে শুনে রাখেন ভালো অপব্যাখ্যা কি করে যে আমরা নবীর বান্দা আমরা নবীর বান্দা যে প্রমাণ করে এই জন্য তারা নাম রাখে আব্দুল নবী আব্দুল রসুল হ্যাঁ, আব্দুল মুস্তফা দলিল আল্লাহ বলছেন হে বলে আজ আমার বান্দারা মানে যেন নবী বলছেন হে আমার বান্দারা নবী যখন বলছেন হে আমার বান্দারা তাহলে আমি যদি নাম রাখলাম আব্দুল নবী আব্দুল রসুল আব্দুল মুসবাদ কোথায় বুঝলেন না বুঝলেন না তাদের সংশয় কিন্তু ইসরায়েলরা আরবি ভাষার ভঙ্গিমা বুঝে না কারণ অনারব দু চারটা দু চারটা পড়া পড়েছে মাদ্রাসায় আর মনে করেন আমরা কোরআন বুঝে ফেলছেন না কোরআন আরবি ভাষার নাম রয়েছে সুতরাং আরব যাদের মাতৃভাষা আরবি তাদের কাছে কোরআনের ভঙ্গিমা বুঝতে হবে বাক ভঙ্গিমা আল্লাপা যেমন আমাদের ভাষায় বহু কথায় উচ্চ থাকে তেমনি মানে আল্লাপাকের কথায় বহু জায়গায় উচ্চ আছে এখানে আছে কুল হে নদী বলে দাও তার আল্লাহ তারা আল্লাহ ঘোষণা করেছেন ইয়া ইবাদি আল্লাহ আসরাফু হে আমার বান্দারা তারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো দুর্বত্যাচার করেছো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে আমার বান্দারা ইয়ার এবার আল্লাহিন আসলামু ইয়া আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো গুনাহ করি আল্লাহ নষ্ট করি মানুষরা নষ্ট করে বাড়াবাড়ি করেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেছেন একজন লোক 99 জনকে ফোন করেছিল হ্যাঁ বনি ইসরাঈলের মধ্যে প্রাচীন যুগে 99 লোককে ফোন করেছিল তাই না তারপরে তওবার জন্য একজন আবেদকে এলেন ছিল না আলেম নয় আমাদের মানে লোককে ধার্মিক লোকের জিজ্ঞাসা করলো তোমার মতো অপরাধী এতগুলি খুন করে আমার তবার কথা বলছে তোমাদের কোনো তবা নেই ওদের যখন তবার রাস্তা বন্ধ জানানে যেতেই হবে আজকের তার শাস্তি পেতেই হবে তাহলে একজন খুন করে ব্যবসাটা পুরা করে দিল্লি ব্যবসাটা পুরা করে দিল খুন করে তারপর আর জিজ্ঞেস করলো তাকে আলেম আলেমকে যখন আল্লাহ দরজা তবার খোলা তোমার হক আসেনি মানে হলো তোমার আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করতে পারে আল্লাহ আল্লাহ দরবার খোলা আছে আল্লাহ রহমতের দরজা তবার দরজা তোমার জন্য খোলা আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে maaf করেছিলেন না করেননি তার মত চলে রাস্তাতে কিন্তু এর ফিরে গিয়ে চলে গেছিল আল্লাহ তাকে সমস্ত গুনাহ maaf করতে পারেন এই আয়াতে এই আয়াতে বড় আশা আল্লাহর কাছে বড় আশার সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু অন্য তো সামনে রাখতে হবে যে আয়াতগুলিতে ভয় দেখানো হয়েছে আর বান্দার দুটো টানা হচ্ছে আশা আর ভয় বুঝলেন কে বুঝলো আমার কথা আরো বুঝতে হবে বুঝলেন কি বুঝলেন মানুষ একজন মুসলিম বান্দা কারণ মুসলিম আল্লাহকে ভয় করে আর মুসলিম আল্লাহ কাছে আশা একজন মমিন মুসলিম তার দুটো ডানা এই যে দুটো হাত দেওয়া হচ্ছে দুটো ডানা একটা ডানা হচ্ছে আশা আকাঙ্ক্ষা আল্লাহ কাছে আশা রাখা রহমতের আশা আর একটা টানা হচ্ছে হ্যাঁ? ভয় আল্লাহকে ভয় করা তাকুয়া আল্লাহ ভয় আমার বলে দাও যে করতে পারি আমি আর আমার আদা হচ্ছে বড়ই যদি শুধু হাল্লা রহমত আল্লাহ করবে চুরি করছে বাটপানি করছে জেনা করছে মদ খাচ্ছে নামাজ পড়ে না বলছে আমি তো মুসলিম আছি আল্লাহ তাহলে তারা বানালো জানান করতে পারবে না জানান আর আর এক লোক হচ্ছে শুধু ভয় করে ভয় আশা এর বিপরীত এই লোকটা ভয় উচ্চার আকাঙ্ক্ষার আশা আল্লাহ আছে রহমতের আশাবাদী কিন্তু ভয় করতে তাহলে এক দানা নাই কোনটা দানা নাই আর ভয়ের দানা নেই আর এই লোকের ভয়ের দানা এত মজবুত কিন্তু আশা আকাঙ্ক্ষা কিছু নেই আল্লাহ কাছে রহমতের একবার নিরাশ কিন্তু আল্লাহ আল্লাহ বলে আর আল্লাহ আশা না তাহলে যাবে আল্লাহ থেকে নিরাশ হয়ে যাবে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে গেলে কখনো উপরি যে আল্লাহ যদি জাহান্নামে যেতে হয় আমার পাপের জন্য তাহলে আপনি কি করে লাভ এতদিন পাঠটা করলাম এত আর এত নামাজ পড়বো তারপরে এত ভয় লাগে এত ভয় লাগে এই পাপগুলি বলে না তাহলে আর নামাজ পড়ে লাগবে কিছুদিন নামাজ ছেড়ে দেবে তাই না দুটোই ঠিক থাকতে হবে সুস্থ থাকবেন যখন তখন ভয়ের যখন সুস্থ আছেন আল্লাহ বেশি বেশি ভয় করেন কারণ সুস্থ অবস্থায় গুণা হওয়ার আশঙ্কা বেশি কিন্তু যখন অসুস্থ হয়ে পড়তে মৃত্যু সজ্জায় তখন আর ভয়ের চাইতে বেশি আশা করতে হবে আর তো বেশি আমল করতে পারছি মনে দেবো আর মনে বাঁচব না আর ওরা এই চালা থেকে উঠতে পারবো না সুতরাং আল্লাহর কাছে রহমতের আশা করেন আর আল্লাহর কাছে দবা করেন আল্লাহ পাখের মার্জনা আর কামনা করেন আল্লাহ পাকে এইভাবে আল্লাহ পাকুল আলমিন আপনাকে নিজে উচ্চারণ করতে বলেছেন আল্লাহ বলছেন রহমানের আল্লাহ রহমতের কোনো নিরাশ আল্লাহ আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন সমস্ত গুণা আল্লাহ মাফ করবে শিল্পের গুণাও মাফ করবেন কিন্তু তবা করবেন নামাজ ছাড়া গুণাও আল্লাহ মাফ করবেন কিন্তু তবা করে তবা করে পড়তে হবে তবাতে নামাজি হয়ে পড়তে হবে তারপর মন্ত্র শুরু করে দেবে রাস্তাগুল্লাহ করে নিলেন আর আর তোমরা তবা করলাম আর তাহলে শর্ত রয়েছে শর্তকে সামনে রেখে তবা করতে হবে তাহলে আল্লাহ আর তবা ছাড়া যদি মারা যায় তবা যদি মারা যায় শির করে তাহলে আল্লাহ কখনো মাফ করবে হ্যাঁ শিরকে সমতুল্য নাস্তিকতা নামাজ ছেড়ে যদি মারা যায় আল্লাহ মাফ এটা হচ্ছে ঠিক নামদিন আমাদের ক্ষেত্রে আল্লাহ তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসবে রবের অভিমুখী হও এবং তার সামনে আত্মসমর্পণ করো আজাব আজাব আসার পূর্বে তোমাদের কাছে তখন তোমাদেরকে সাহায্য করা থাকবে না আজাব আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে উত্তম বিধান নাজল হয়েছে তার অনুসরণ করো তাকে মেনে চলো আমি আদা হঠাৎ করে তোমাদের পূর্বে হঠাৎ করে আসবে হঠাৎ করে আসবে তার আগে তোমরা অনুসরণ করো মানে ইসলামী জীবন যাপন করো আর টের পাবে না হঠাৎ করে যখন মত আসবে আদাব আসবে তখন বুঝতেই পারবে হাই কি বলে যাবো এখনই মত হয়ে ভাবতেই পারে এরকম যেন না হয় আর এ কথা যেন আল্লাহ আল্লাহ আল্লাহ হকের ক্ষেত্রে কতই না আমি অবহেলা করেছি আল্লাহ তোমার সামনে তোমার হকের ক্ষেত্রে কতই না অবহেলা করেছি ওয়াইন কুতুল্লাহ মিনাস্তাফিরিন আর আমি তো যারা ঠাট্টা মজা করে তাদের অন্তর্ভুক্ত ছিলাম এমন বলে আল্লাহর কাছে দরখাস্ত না করতে হয় আর সেই দিন রেহাই পাবে না অথবা এই কথা বলতে না হয় আল্লাহ আল্লাহ যদি আমাকে হৃদায়ত করে দিতেন তাহলে আমি ভালো মানুষ মুস্তাফি হয়ে যেতে পারতাম আল্লাহ আমাকে হৃদায়ত করেন আল্লাহ জবরদস্তি কাউকে হৃদায়ত করেন না আওতাকুলা এই কথা না বলতে হয় আওতাকুলা মানে লেয়াল আলতাকুলা এই জন্য না বলতে যাতে করে এই কথা না বলতে পারে সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে হে না তারা আজাব যখন আজাব শাস্তি দেখে দেবে লবান্নানি কাররা যদি আমাকে ফিরিয়ে দাও আল্লাহ যদি দুনিয়াতে ফিরিয়ে দিতে একবার বা এখন আমি আর মুসলিম তাহলে সৎকর্মশীল হয়ে যেতাম ভালো মানুষ হয়ে যেতাম বালা কাজা আয়াতি হ্যাঁ তোমার কাছে আমার আয়াত বিধান কোরআন এসেছিল আর তারা সেদিন চিন্তিত হবে না এখান থেকে আজকে তার শেষ করেছি আর একটা পর্ব থাকলো আগামী সপ্তাহে শেষ করা হয় আল্লাহ আলম যেন কোরআনে ফেলে বোঝার এবং তার প্রতি আমল করার আর কোরআনে ফেলের দিকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্য